বিপ্লবী চেতনা নিয়ে মোরা যাবই যাব এগিয়ে বিপ্লবী চেতনা নিয়ে মোরা যাবই যাব এগিয়ে বিপ্লবী চেতনা নিয়ে মোরা যাবই যাব এগিয়ে অপসংস্কৃতি রুচু দেয়াল ভেঙে করব চুরমান জেগে আছে দুর্নিবার দুর্নিবার দুর্নিবার জেগে আছে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আজ বাংলাদেশ তথা গোটা বিশ্বে সংস্কৃতির নামে চলছে অপসংস্কৃতির মহামারী সত্যিকারের সংস্কৃতি ভুলে সাদরে গ্রহণ করে নিয়েছে প্রতিটি মুসলমান নরনারী এই অপসংস্কৃতিকে সমাজে আধিক্য বিস্তারের কারণেই হয়তো যে গুটি কয়েক সুস্থ সংস্কৃতি লালনকারী মুসলমানরা রয়েছেন তারাও আজ হয়ে আছেন নির্বাক এভাবেই কি বসে থাকবে হে মুসলমান তুমি কি প্রতিহত করার চেষ্টা করবে না এই অপসংস্কৃতির কালো থাবা হ্যাঁ তোমাকে জাগতে হবে আর সমাজের সবাইকে জাগাতে হবে সমাজ থেকে দুমড়ে মুচড়ে ফেলে দিতে হবে এই অপসংস্কৃতিকে এই প্রত্যাশায় সিলেটের জাগ্রত সাংস্কৃতিক সংগঠন দুর্নিবার ইসলামী সাংস্কৃতিক কাফেলা আবারও আপনাদের উপহার দিচ্ছে এক গুচ্ছ জাগরণী সঙ্গীতের চেতনা জাগানি অ্যালবাম আমি আল্লাহর সৈনিক শুনুন তাহলে দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার কেন্দ্রীয় সঙ্গীত পরিচালক হাফেজ খায়রুল বাসার দেলোয়ারের কথা ও কণ্ঠে তার একক অডিও অ্যালবাম আমি আল্লাহর সৈনিক আমি আল্লাহর সৈনিক আমি আল্লাহর সৈনিক